ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إن বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম ওসালাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন সম্মানিত মুসলিম সমাজ আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরব যে হাদিসের দ্বারা বুঝতে পারব যে নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সিজদা করা অপরিহার্য বিষয় নামাজ যখন আমরা পড়ব আমাদের সাতটি অঙ্গ যেন সেজদা করে এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده وأشار بيده على أنفه واليدين والركبتين وأطراف القدمين ولا نكفت الثياب والشعر رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه সম্মানিত মুসলিম সমাজ এই হাদিসটির ভাবার্থ আপনারা কি এই হাদিসটির ভাবার্থ আপনারাকে শুনিয়ে দিই আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমি নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সেজদা করার জন্য আদিষ্ট হয়েছি কপাল এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইঙ্গিত করেছেন আর দুই হাতের তালু দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল সমূহ আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না রাখি এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে আটশো বারো এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইও এই হাদিসটি নিজের সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে দুইশো ত্রিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে চারশো নব্বই তবে হাদিসের শব্দগুলি সহি বোখারি থেকে পাঠ করলাম সম্মানিত মুসলিম সমাজ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি কতগুলি বিষয় তার মধ্যে এক নম্বর হল যে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সিজদা করা অপরিহার্য বা ওয়াজেব আর এই সাতটি অঙ্গ হল নাক সহ কপাল তাহলে নাক আর কপাল এটি হচ্ছে একটি অঙ্গ নাক সহ কপাল নাক এবং এই কপাল দুইটে মিলিয়ে একটি অঙ্গ তো নাক সহ কপাল দুই হাতের তালু দুই হাতের তালু সম্পূর্ণভাবে চিন্তা করবে কেউ এইভাবে চিন্তা করে কেউ এইভাবে করে কেউ আবার এইভাবে করে তো তা না করে পূর্ণ এইভাবে সিজদা করবে হাত দুই হাতের তালু যেন মাটিতে রাখা হয় সম্পূর্ণভাবে তো দুই হাতের তালু এবং দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল সম এগুলো সেজদার সময় যেন কেবলার দিকে মুখ করে থাকে অনেককে দেখা যায় সেজদার সময় হাত এইভাবে কেবলার দিকে না রেখে রাখবে এইভাবে বা এইভাবে রাখবে তো আমাদেরকে এটা খেয়াল করা দরকার যে আমাদের নামাজটা যেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রদত্ত তরিকা অনুযায়ী হয় এই হাদিস থেকে এটাও জানতে পারা যায় যে নামাজ পড়ার সময় কেউ যদি সিজদা অবস্থায় এক পা বা উভয় পা জমিন থেকে উপরে উঠিয়ে রাখে তাহলে তার নামাজ সঠিক হবে না উল্লিখিত সাতটি অঙ্গের উপর সেজদা করা অপরিহার্য আর এই বিধানটি সবারই জন্য প্রযোজ্য নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক সবারই জন্য তবে কাউরি যদি অসুবিধা থাকে তো সেটা আলাদা ব্যাপার কেউ ধরেন সিজদাই করতে পারছে না তো সে বসে বসে ইঙ্গিত করবে তো যাদের অসুবিধা আছে তাদের কথা এখানে আমি বলছি না যাদের শরীর সারাগত ঠিক আছে আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের শরীর সারাগত ভালো রাখেন আমরাকে যেন আল্লাহ তালা সুস্থতা প্রদান করেন তাহলে এই ব্যাপারে নারী পুরুষের কোনো পার্থক্য নেই সুতরাং নারী পুরুষ সবার জন্য এই হাদিসটি প্রযোজ্য তাই নারী পুরুষ সমস্ত মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য যে তারা যেন সবাই উল্লিখিত সাতটি অঙ্গের উপর সিজদা করে সাতটি অঙ্গ আগেই বললাম যে নাকসহ কপাল দুই হাতের তালু এবং দুই হাঁটু আর পায়ের দুই পায়ের আঙ্গুল সমূহ তো এগুলোকে আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলিকে আমরা মেনে চলার চেষ্টা করব আর এমন যেন না হয় যে সিজদার সময় অনেককে দেখা যায় যে সিজদা করছে আর পা পায়ের আঙ্গুলগুলি চেড়ে রেখেছে মাটিতে স্পর্শ করছে না উপরে রেখেছে তো এইভাবে তার নামাজ বাতিল হয়ে যাওয়ার ভয় আছে কেন যে সে সাতটি অঙ্গে সেজদা করল না অনুরূপভাবে নামাজ যখন আমরা পড়ব বা সেজদা যখন করব তখন আমাদের কাপড়গুলি রসুল্লাহ বলেছেন যেন গুটিয়ে না রাখে এই যে অনেককে দেখা যায় এইভাবে গুটিয়ে রাখছে না সবই খুলে রাখেন ওই রকম কাউরি যদি চুল বড় থাকে তো বেঁধে রাখার দরকার নাই সেটাও যেন সিজদা করে তো আল্লাহ রসুল বলেছেন যে আমরা চুল আর কাপড় যেন গুটিয়ে না রাখি কাউরি বড় চুল থাকতে পারে তো সম্মানিতা বোনের আমার সম্মানিত ভাইয়ের আমার আমরা সাতটি অঙ্গে সিজদা করব এই বিষয়টি যেন খেয়াল থাকে তবে জামাতে যখন আমরা নামাজ পড়ব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের বিনয় নম্রতা যেন বজায় থাকে আর কাউরি যেন আমরা বিনয় নম্রতা নষ্ট না করি অনেক সময় কনুই বা হাত অনেক লোকে প্রসারিত করে কেউ পা বেশি প্রসারিত করে যা প্রয়োজন সেইভাবে প্রসারিত করো বেশি নয় কেন যে হাদিসের মধ্যে এসছে মানকান আখের ফালা হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে পরকালকে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তাহলে নামাজের প্রতিবেশী হোক আর সফরেরই হোক আর বাড়ি ঘরের প্রতিবেশী হোক বা আপনার সঙ্গের সাথী যে আছে তাকে যেন আপনি কষ্ট না দেন আপনার আচরণের দ্বারা নামাজের দ্বারা সিজদার দ্বারা হাতের পায়ের দ্বারা হাঁটুর দ্বারা এগুলো রসুল্লাহ সাল্লাহ ইসলাম যেভাবে সিজদা করতে বলেছেন সেইভাবে আমরা সেজদা করব আর আমরা অবহেলা করব না অনেক মানুষ এগুলো অবহেলা করে থাকে তো আল্লাহ তবারকুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ তবারকুয়া তালা যেন আমাদেরকে তৌফিক ও শক্তি ও ক্ষমতা দান করেন আমরা যেন ওই পদ্ধতি অবলম্বন করি যে পদ্ধতিতে আমাদেরকে রসল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ পড়ার আদেশ দিয়েছেন উপদেশ দিয়েছেন আকুল কৌলি হাদা ও আস্তাকফরুল্লাহ আলী ওয়ালাকুম ওলি সাইরুল মুসলিমিন ওল মুসলিম আতমিন কুল্লে দাম্বি ওয়াতুব ইলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু